صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন ইমানের মতো মহা নিয়ামত আমাদেরকে দান করেছেন তারপর আজকের এই শুক্রবার জমার দিনে আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আল্লাহ পাক আলমিনের অশেষ মেহরবানি এবং আপনাদের দোয়ায় যারা এবছর হজে গিয়েছিল তাদের অনেকেই আলহামদুলিল্লাহ সুস্থভাবে নিজেদের দেশে ফিরে এসেছে আর যারা এখন পর্যন্ত আসতে পারে নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থভাবে নিজেদের দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আজকে আপনাদের সামনে কোরআনে করিমের যে আয়াত এবং হাদিসের যে অংশটুকু আমি তেলাওয়াত করলাম <clears throat> ইসলাম আমাদেরকে এক একটা ইবাদতের মধ্যে এক একটা বিষয় শিক্ষা দিয়েছে এই আয়াত এবং হাদিসের মধ্যে যে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বিষয়টা হজের একটা বড় ধরনের শিক্ষা <clears throat> হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো শিক্ষা রাখছেন তার মধ্যে বড় একটা শিক্ষা হল উম্মতের এত্তেফাক এবং এত্তেহাদ উম্মতের ঐক্য হজ আমাদেরকে এই শিক্ষা দেয় যেন উম্মতের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয় উম্মতের মধ্যে যেন কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয় উম্মত যেন দুনিয়াতে এক হয়ে থাকে উম্মত হয়ে থাকে কারণ উম্মত বলাই হয় এমন এক জামাতকে যেই জামাতটা কোন একটা বিশেষ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না যে জামাতটা কোন একটা বিশেষ জাতির মধ্যে সীমাবদ্ধ না যে জামাতটা বিশেষ একটা দলের মধ্যে সীমাবদ্ধ না বিশেষ কোন ভাষাওয়ালাদেরকে বলা হয় না বরং উম্মত বলাই হয় এমন এক জামাতকে যে জামাতের মধ্যে পুরা দুনিয়ার সব ধরনের সব রঙের সব ভাষার মানুষ থাকবে হজ আমাদেরকে শিক্ষা দেয় উম্মত যেন উম্মত হয়ে থাকে এক হয়ে থাকে তাদের মধ্যে যেন কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয় এই বিষয়টা আমি একটু বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব আজকে উম্মতে মুসলিমা এই দুনিয়াতে যতগুলো সমস্যার সম্মুখীন এই সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণ আল্লাহর দিন থেকে সরে যাওয়া আগেও আমি শেখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহির কথা শুনাইছি আপনাদেরকে শেখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহি ব্রিটিশদের সময়ে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রগামী নেতা ছিলেন দারুল আলম দেওবন্দের যিনি শেখুল হাদিস ছিলেন শেষ সময়ে যিনি ব্রিটিশদের হাতে নির্যাতিত হন মাল্টার দ্বীপে দীর্ঘ চার বছর পর্যন্ত বন্দি জীবন কারা জীবন বরণ করেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহি জেল থেকে ফিরে আসার পর ওলামায়ক রামের মজলিসের মধ্যে বলতেছিলেন যে আমি উম্মতের এই দুরবস্থা নিয়ে যত চিন্তা করেছি আমার সারা জীবনের চিন্তা এবং দীর্ঘ এই চার বৎসরের বন্দি জীবনের যত চিন্তা ভাবনা আমি করেছি সকল চিন্তার পর আমার সামনে দুইটা বিষয় আসছে যে আজকে কেন উম্মতের এই অধপতন হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহি বলেন এর প্রথম কারণ হলো উম্মত আজকে কোরআন থেকে দূরে সরে গেছে দ্বিতীয় কারণ হলো উম্মতের মধ্যে আজকে বিভেদ সৃষ্টি হয়ে গেছে উম্মতের মধ্যে ফাটল ধরে গেছে কোরআনের উপর আলোচনা ইতিপূর্বে হয়েছে আপনাদের সামনে আজকে আমি এই অংশটা নিয়ে আলোচনা করব উম্মতের মধ্যে আজকে এত বিভেদ অথচ কোরআন আমাদেরকে বলে তোমরা সম্মিলিত ভাবে তোমরা এক হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে সবাই একত্রে এতে তোমরা কোনো বিভেদ সৃষ্টি করো না তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না দল থেকে কেউ যেন আলাদা না হয়ে যায় হক জামাতের মধ্যে সবাই যেন এক হয়ে থাকে এখানে যেন কোনো ধরনের ফাটল না থাকে কোনো বিভেদ না থাকে এখানে যেন কোনো দল কোনো মত এখানে যেন কোনো রং কোনো বর্ণ কোনো ভাষার আলাদা কোনো বৈশিষ্ট্য না থাকে এখানে এশিয়া ইউরোপ আমেরিকা এখানে চীন জাপান আর বাংলাদেশ সবার একই মর্যাদা হবে এখানে সবাই একই স্তরের হবে এখানে সবাই হবে আল্লাহর গোলাম কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না ইল্লা বিত্তাকোয়া একমাত্র দিনদারি ব্যতীত দিনই হবে একমাত্র মাপকাঠি কারো উপর কারো শ্রেষ্ঠত্ব হওয়ার এছাড়া কোনো বিশেষ বর্ণের হওয়ার কারণে সাদা হওয়ার কারণে কালো ব্যক্তির উপর তার কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না বিশেষ কোনো বংশের হওয়ার কারণে উচ্চ বংশের হওয়ার কারণে নিম্ন বংশের কোনো লোকের উপর তার কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না গোলাম হওয়ার কারণে মনিবের উপর মনিব হওয়ার কারণে গোলামের উপর ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে উম্মত সবাই এক হয়ে থাকবে তাদের মধ্যে যেন কোনো ধরনের বিভেদ কোনো ধরনের ফাটল না ধরে কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে শুধু তাই না মৌলিক প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ঐক্যের শিক্ষা দিচ্ছেন যে উম্মত যেন এক হয়ে থাকে উম্মতের মধ্যে যেন কোনো ফাটল না থাকে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ নামাজের বিধানের প্রতি একটু লক্ষ্য করেন এই নামাজের জন্য যখন মুসল্লিরা মসজিদে আসে নবাব সাহেব যেই কাতারে তার ঘরের চাকরও সেই কাতারে সমাজের একেবারে সর্বোচ্চ শ্রেণীর লোকটা যেই কাতারে সমাজের একেবারে সর্বনিম্ন শ্রেণীর লোকটাও সেই কাতারে এখানে প্রধানমন্ত্রীর এই অধিকার নাই যে তার চাকরকে প্রথম কাতার থেকে সরিয়ে দিবে যে তুমি পিছনের কাতারে গিয়ে দাঁড়াও আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে এই বিষয়টাকে এভাবে ফুটিয়ে তুলছেন যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একজন গোলাম ছিল আয়াজ নামে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন নামাজে দাঁড়াইতেন তখন তার পাশে তার এই গোলাম দাঁড়াইতেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহি বলেন এক হি সফ মে খরে হো গে মাহমুদ ও আয়াজ এক হি সফ মে খরে হো গে মাহমুদ ও আয়াজ না কই বন্দা রাহা না কই বন্দা নওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে মাহমুদ এবং আয়াজ গুলাম এবং মনিব এখানে কেউ গুলাম রয় নাই এখানে কেউ মনিবের তোয়াজ কর্ণওয়ালা রয় নাই সবাই এই কাতারে দাঁড়িয়ে আল্লাহর গুলাম হয়ে গেছে সবাই বরাবর হয়ে গেছে জাকাতের দিকে আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর জাকাত ফরজ করেছেন জাকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য অনেক কিছু রাখছেন তার মধ্যে একটা দিক আমি বলি রাম বলেন যে এই জাকাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ঐক্যের শিক্ষা দিছেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আমাদের উপর আমাদের মালের চল্লিশ ভাগের এক ভাগ ফরজ করেছেন তখন আল্লাহ তালা এটাও বলতে পারতেন এই মালটা তোমরা মসজিদে খরচ করবে এই মাল তোমরা মাদ্রাসায় খরচ করবে এই মাল অন্য কোনো প্রতিষ্ঠানে খরচ করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই হুকুম দেন নাই তিনি বলছেন যে এই মালটা একমাত্র গরিবদের উপরই খরচ করতে হবে অন্য কোথাও খরচ করা যাবে না এর দ্বারা উদ্দেশ্য কি যে যখন গরিবের উপর এই মাল খরচ করা হবে তখন গরিবের দিলে বড়লোকদের প্রতি ধনীদের প্রতি তাদের প্রতি কোনো বিদ্বেষ থাকবে না তাদের প্রতি আন্তরিকতা এবং মহব্বত সৃষ্টি হবে উল্ফত সৃষ্টি হবে আর এভাবে গোটা সমাজের মধ্যে ধনী গরিব এক হয়ে বসবাস করতে পারবে রমজানের মধ্যে ওলামা রাম বলেন যে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে দুনিয়াতে হাজারো গরিব দুঃখী মানুষ এমন আছে যারা উপবাস দিন কাটায় আল্লাহ পাক রব্বুল আলমিন বড় লোকদেরকে হুকুম দিয়া দিলেন যে বৎসরে এক মাস উপবাস থেকে গরিবদের প্রতি সহানুভূতিশীল হও তুমি তুমি দেখো উপবাস থাকার যাতনা কত বেশি কেমন কষ্টকর তোমার সমাজে যারা দরিদ্র আছে তারা যে উপবাস থাকে তাদের কেমন কষ্ট হয় এর মাধ্যমে তোমার দিলে সহানুভূতি সৃষ্টি হবে তখন গরিব দুঃখী সবাই এক হয়ে এই সমাজে বসবাস করতে পারবে আর হজ রাম বলেন যে হজের আগাগোড়া পুরাটাই হলো উম্মতে মুসলিমার ঐক্যের শিক্ষা হজ পুরাটাই হলো উন্মতের ঐক্যের নমুনা ঐক্যের প্রতীক গোটা দুনিয়ার মুসলমান এখানে সমবেত হইতেছে কোথায় চীন জাপানের মুসলমান কোথায় আমেরিকার ইউরোপের মুসলমান কোথায় আমাদের এই এশিয়ার মুসলমান সবাই একসাথে সমবেত হইতেছে একই মাঠে শুধু কি তাই একই মাঠে একই পোশাকে একই কাজে যেই কাজ বড় বড় দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা করতেছে ঠিক সেই কাজ বাংলাদেশের একজন সাধারণ দিনমজুর যিনি হজে গেছে সেও করতেছে যেই রঙের পোশাক একজন রাষ্ট্রপ্রধানের গায়ে ঠিক সেই রঙের পোশাক একজন সাধারণ গরিব মুসলমানের গায়ে যেই মাঠে তাবু ছাড়া আরাফার ময়দানে বিশেষ কোনো ব্যবস্থাপনা নাই না কোনো পাখার ব্যবস্থা আছে না কোনো এসির ব্যবস্থা আছে খালি মাঠের মধ্যে আরাফাতে মুজদালেফাতে একজন রাষ্ট্রপ্রধান যেমন শুইতেছে সাধারণ একজন মুসলমান শুইতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে গোটা দুনিয়ার মুসলমান এক গোটা দুনিয়ার মুসলমান এক ইসলামের শুরু যুগ থেকে ইসলাম আমাদেরকে এই তালিম দিতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ঘোষণা দিয়েছেন ইন্না রব্বাকুম ওয়াহেদ ইন্না রব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ ও মুসলমানেরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো তোমাদের রব যেমন এক তোমাদের বাবাও এক তোমাদের খোদা যেমন একজন তোমাদের পিতাও একজন একই পিতার সন্তান তোমরা কুল্লুকুম মিন আদম তোমরা সকলে আদমের সন্তান কোরআন বলে নাস হে লোকেরা ইন্না মিন ওয়া উনসা আমি তোমাদের সবাইকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি তোমাদের সকলের গোড়া এক সবাই আদমের সন্তান সবাই হাওয়ার সন্তান হ্যাঁ পরবর্তীতে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে আমি ভাগ করেছি এটা কেন করেছি এটা শুধুমাত্র তোমাদের পারস্পরিক পরিচয়ের জন্য পরিচয়ের সুবিধার্থে গোটা দুনিয়ার সবাই যদি একই দেশের অধিবাসী হইত একই এলাকার অধিবাসী হইত সবার দেশের নাম যদি এক হইত সবার নিজের নামও যদি এক হইত সবার গ্রামের নামও যদি এক হইত তাহলে তাদের পরিচয় কিভাবে হইত পরিচয় কষ্টকর হয়ে যেত সবার গুত্র যদি এক হইত তাহলে পরিচয় কষ্টকর হতো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমাদের পারস্পরিক পরিচয়ের সুবিধার্থে আমি তোমাদেরকে এইভাবে গুত্রে গুত্রে বিভক্ত করেছি কিন্তু তোমরা মনে রেখো আমার কাছে কোনো গোত্র অধিক সম্মানিত নাই কোন গোত্র আমার কাছে নিম্নমানের নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের রবের নিকট আল্লাহর নিকট সম্মানিত সে যে তার রবকে সবচেয়ে বেশি ভয় করে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম অন্যথায় তোমরা তো সবাই কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব তোমরা সকলে আদমের সন্তান আদম মাটি থেকে সৃষ্টি খুব উঁচু বংশের লোকটা যেমন মাটি থেকে সৃষ্টি যাকে আজকে আমরা আমাদের সমাজে নিচু বংশের লোক মনে করি সেও তো সেই মাটি থেকে সৃষ্টি কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব লা ফাদলা লি আলা আজামিয়্যিন আরবের উপর অনারবের অনারবের উপর আরবের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই কোনো শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র কি হবে রবের তাকুয়া ভীতি যার দিলে যত বেশি থাকবে সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট তত বেশি সম্মানিত বিবেচিত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজটা করেন সেটা হলো আনসার এবং মহাজিদদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করেন কোরআন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া সমস্ত ইমানদাররা হলো ভাই ভাই ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ মুমিন নরনারী তারা একে অপরের আপনজন তারা তাদের বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব নমুনা কায়েম করছেন মদিনাতে হিজরতের পর আনসার এবং মহাজিরদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করছেন কেমন ভাতৃত্ব স্থাপন করছেন ওই ভাতৃত্বের নমুনা কি আল্লাহ একবার ভাতৃত্বের নমুনা কি ইসলামী ইতিহাস বলে এই ভাতৃত্বের নমুনা ছিল এমন যে নিজে পিপাসায় মারা যাইতেছে কিন্তু নিজের আরেক পিপাসার তো ভাইয়ের জন্য পানিটা পাঠাইয়া দিছে যুদ্ধের ময়দানে পিপাসায় যখন শহীদ হয়ে যাইতেছে পিপাসায় কাতর পানি পানি বলতেছে এমন সময় পানি হাজির কিন্তু আরেক ভাই পানি বলে চিৎকার করছে নিজের পানিটা ওই ভাইয়ের জন্য পাঠাইয়া দিছে ক্ষুদায় কাতর ঘরে পাকের কোনো ব্যবস্থা নাই ঘরে চলা জ্বলে না আরেক ঘর থেকে হাদিয়া আসতে ইসলাম ইতিহাস বলে যে এই হাদিয়া এক ভাই যখন তার হাতে আসছে সে বলে আমার আরেক ভাই তো আমার চেয়ে বেশি করুণ অবস্থায় আছে তার জন্য পাঠাইয়া দিছে এইভাবে একে একে সাতটা ঘর একটা হাদিয়া ঘুরতে রয়েছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন সমস্ত মুসলমানের দৃষ্টান্ত হলো কাজাসাদিন ওয়াহিদ একটা দেহের মতো সকল মুসলমান ভাই ভাই তাদের দৃষ্টান্ত হলো এক দেহের মতো এক দেহ এক প্রাণ তাদের অবস্থা হবে এমন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন একটা দেহের একটা অঙ্গ ব্যথিত হলে তার এই ব্যথা যেমন গোটা দেহ অনুভব করে তেমনি ভাবে একজন মুসলমান দুনিয়ার কোনো এক প্রান্তে যদি ব্যথা পায় তাহলে গোটা দুনিয়ার মুসলমানরা তার ব্যথায় ব্যথিত হবে শর্ত হলো যদি সে মুসলমান হয়ে থাকে আজকে যদি দুনিয়ার কোনো এক প্রান্তে যদি ফিলিস্তিনে কোনো মুসলমান আহত হয়ে যায় তাহলে বাংলাদেশের মুসলমানের দিলে তার ব্যথা অনুভব হবে যদি ইরাকে কোনো মুসলমান অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত হয় যদি আফগানিস্তানে কোনো মুসলমান শহীদ হয়ে যায় যদি চেসনিয়া আর বসনিয়াতে কোনো মুসলমানের উপর নির্যাতন হয় ইসলামের কারণে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলেন দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে মুসলমান আছে সেখানে মুসলমান সেই ব্যথা অনুভব করবে যদি তার দিলে ইমান থাকে যদি তার দিলে ইসলাম থাকে ইসলাম থাকলে একটা দেহের মতো হবে তারা এই ব্যথা যেমন সারা দেহে ছড়িয়ে পড়ে কোন এক মুসলমানের শরীরের আঘাত গোটা উন্মতে মুসলিমার গায়ে সেই ব্যথাকে ছড়িয়ে দিবে ইমানের এই কানেকশনের মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদের শরীরে গোটা দুনিয়ার মুসলমানদের অন্তরে সেই ব্যথা ছড়িয়ে পড়বে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নমুনা দেখায় দিয়ে গেছেন মুসলমানরা এক হয়ে কিভাবে থাকবে পুরা দুনিয়াতে তাদের ঐক্যের নমুনা কেমন হবে এই মুসলমানরা যখন এক ছিল মুসলমানদের মধ্যে যখন বিভেদ ছিল না মুসলমানদের মধ্যে যখন এমন দলাদলি ছিল না ইতিহাস বলে এই মুসলমানরা যাদের কাছে কোনো সমরস্ত্র ছিল না যাদের কাছে যুদ্ধের তেমন কোনো সরঞ্জাম ছিল না যাদের কাছে দুনিয়ার অর্থনৈতিক তেমন কোনো উন্নতি ছিল না ওই সময়ে মুসলমানরা পুরা দুনিয়াতে সুপার পাওয়ার হিসেবে ছিল ওই সময়ের মুসলমানরা তাদের পেটে খাবার নাই হাতে ভাঙ্গা তরবারি হাতে ভাঙ্গা ঢাল এই ঢাল আর তরবারি নিয়ে পেটের খোদা নিয়ে কাইসার এবং কিসরার সঙ্গে টক্কর দিছে রোম পারস্যের সঙ্গে টক্কর দিছে রোম পারস্যের মতো বড় বড় পরাশক্তি এই সকল খোদার তো মুসলমানদেরকে ভয় পাইত এই মুসলমানদেরকে ভয় পাইত যাদের শরীরের পোশাকগুলো ছিল ছিঁড়া তালিযুক্ত যাদের হাতের অস্ত্রগুলো ছিল ভোতা আর যখন এই অবস্থা পরিবর্তন হয়ে গেল মুসলমানদের মধ্যে যখন সব কিছু চলে আসলো কিন্তু ইমান এবং এত্তেহাদ মুসলমানদের থেকে দূর হয়ে গেল মুসলমানরা পুরা দুনিয়ার সম্পদের অধিকারী হয়ে গেল মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন তেলের খাজানা দিয়ে দিলেন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন গ্যাসের খাজানা দিয়ে দিলেন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বর্ণের খনি দিয়ে দিলেন গোটা দুনিয়ার সম্পদ যখন মুসলমানদের হাতে চলে আসলো শক্তিতে যখন মুসলমানরা অন্যদের চেয়ে এগিয়ে গেল পুরা দুনিয়ার যত উন্নতি সব যখন মুসলমানদের হাতে চলে আসলো কিন্তু ইমান মুসলমানদের দুর্বল হয়ে গেল মুসলমানদের মধ্যে আগের সেই ঐক্য আর রইল না মুসলমানদের মধ্যে এত্তেফাক এবং এত্তে হাত বাকি থাকলো না তখন মুসলমানদেরকে দুনিয়ার সাধারণ সাধারণ থেকে সাধারণ ব্যক্তিরা পর্যন্ত এখন আর ভয় করে না হিসাবও করে না তার একটা নমুনা দেখেন রাজীব আর আসিফের মতো কুলাঙ্গাররা পর্যন্ত আল্লাহর রসুলকে নিয়ে মুসলমানদের দেশে গালি দেওয়ার সাহস করে লতিফ সিদ্দিকির মতো একটা অপদার্থ হজের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান নিয়ে কথা বলার সাহস পায় মুসলমানদের জামাতগুলো নিয়ে কথা বলার সাহস পায় এই সাহসটা কেন তারা পাইল এই সাহস তারা কিভাবে পাইল একটা সময় তো মক্কাতে বসা মুসলমান মদিনাতে বসা মুসলমান এই মুসলমানের ভয়ে কাইসার এবং কিসরা কাঁপতেছে সেই রোম পারস্যে তারা বসে কাঁপতেছে আজকে মুসলমানদের হাতে এত শক্তি মুসলমানদের কাছে এত কিছু থাকার পর কেন মুসলমানদের দেশে বসে মুসলমানদের ঘরে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে মুসলমানদের ফরজ হুকুমগুলোর বিরুদ্ধে তারা কথা বলার সাহস পায় এই জন্যই পায় যে সব এখন মুসলমানদের হাতে কিন্তু ইমান এবং ইত্তেফাক যে ইত্তেহাদ এবং যে ঐক্য মুসলমানদের মধ্যে রাসুলের জামানায় ছিল রাসুল যেমন উম্মতকে উম্মত বানিয়ে গেছিলেন সেই উম্মত এখন আর উম্মত রয় না এখন উম্মত হাজারো দলে বিভক্ত হয়ে গেছে এখন উম্মতের মধ্যে হাজারো বিভেদ সৃষ্টি হয়ে গেছে আলাদা আলাদা শিরোনামে আলাদা আলাদা নাম দিয়ে মুসলমানরা এক একটা দল এই মুসলমানের আলাদা ঝান্ডা এই মুসলমানদের আলাদা ঝান্ডা এই মুসলমানদের জাতীয় সঙ্গীত আলাদা এই মুসলমানদের জাতীয় সঙ্গীত আলাদা এই মুসলমানদের ইউনিফর্ম আলাদা এই মুসলমানদের ইউনিফর্ম আলাদা এই মুসলমানদের টুপি আলাদা এই মুসলমানের টুপি আলাদা এই মুসলমানের পাগড়ির রং এক ধরনের এই মুসলমানের পাগড়ির রং আরেক ধরনের এই মুসলমানের পোশাকে লম্বা পাঞ্জাবি এই মুসলমানের পরনে আরেক ধরনের পাঞ্জাবি এক এক ধরনের ইউনিফর্ম তারা গ্রহণ করে নিছে আর এগুলো তারা নিজেদের দলের দলীয় পরিচয় হিসেবে বানায় নিছে এখন মুসলমানদেরকে টুপি দিয়ে চিনা হয় যেটা আমাদের দলের লোক পাগড়ির রং দিয়ে চিনা হয় এই মুসলমানটা অমুক দলের লোক জুব্বার স্টাইল দিয়ে চিনা হয় যে এই মুসলমানটা অমুক দলের লোক এটাই কি উম্মত আল্লাহ রসুল সাল আলহিহসাল্লামকে দুনিয়াতে এমন একটা উম্মত রেখে গেছিলেন হাজারো দলে আজকে মুসলমান বিভক্ত হাজারো দলে আজকে মুসলমান বিভক্ত আর প্রত্যেকটা দলের অবস্থা হলো এমন কোরআন বলে কুল্লু হিজবিম সবাই নিজেদের আদর্শ নিয়ে সবাই যার যার অবস্থানে থেকে আনন্দিত যে আমি হকের উপর আছি আমি হকের উপর প্রতিষ্ঠিত প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের এই দাবি আমি যে অবস্থানে আছি সেটাই হক তার বিপরীতে আর কারো কোনো মতাদর্শ চলবে না ওলামায় কেরাম বলেন যে এই বিভেদগুলো সৃষ্টি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে মুসলমানদের মধ্যে এমন ফাটল সৃষ্টি হওয়ার পিছনে অনেকগুলো কারণ একটা কারণ হলো নিজের প্রবৃত্তির গোলামি নফসের গোলামি একদল মুসলমান তারা নিজেদের নফসের গোলামি করে করে মুসলমানদের মধ্যে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করছে হক হক কোনটা সেটার অনুসরণ সে করে না নিজের প্রবৃত্তি তাকে যেভাবে বলে তার নফস তাকে যেই যেই হুকুম করে সেটাই সে অনুসরণ করে নিজে যেমন নিজের নফসের গোলামি করে অন্যদেরকেও সে তারই হুকুম করে এইভাবে তাদের একটা বিশাল জামাত হয়ে গেছে এইভাবে মুসলমানদের মধ্যে একটা ফাটল ধরছে আর এক একজনের নফস এক একজনের প্রবৃত্তি তাদেরকে এক এক ধরনের হুকুম দেয় তো এইভাবে হাজারো দল হয়ে গেছে তাদের মধ্যেই ওলামা একরাম বলেন যে একটা কারণ হলো ব্যক্তি পূজা ব্যক্তি পূজা আর একটা বড় কারণ আজকে উম্মতের মধ্যে এত বিভেদ হওয়ার উম্মতের মধ্যে এত দল হওয়ার একটা বড় কারণ হলো ব্যক্তি পূজা প্রত্যেকটা দলের অবস্থা হলো এমন আমার নেতা আমার লিডার যা বলে আমার পীর যা বলে আমার মুরব্বী যা বলে তাই হক তার বিপরীতে পুরো দুনিয়া যা বলে সব ভুল ব্যক্তির অনুসরণ নিষেধ না ব্যক্তির পূজা নিষেধ মনে রাখবেন ব্যক্তির অনুসরণ নিষেধ না ব্যক্তির পূজা করা নিষেধ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমরা অনুসরণ করি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা ইমামে আজম বলে ততক্ষণ আমরা ইমামে আজমের অনুসরণ করি কিন্তু ইমামে আজম নিজে আমাদেরকে বলেন যদি আমার কোনো কথা কোরআন হাদিসের বিপরীতে যায় তাহলে সেটাকে তোমরা ফেলে দাও কোরআন হাদিসের অনুসরণ করো আমার কথা বাদ দিয়ে দাও হানাফি মাজহাব আজকে পুরা দুনিয়ার সামনে সাক্ষী একটা দুইটা নয় অসংখ্য মাসাইলের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মতকে বাদ দিয়ে অন্য কোন ইমামের মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে এটা হলো অনুসরণ একজন বড় ব্যক্তি একজন আল্লাহ একজন আলেম আমাকে যতক্ষণ কোরআন হাদিসের কথা বলবেন তার দ্বারা ভুল হতে পারে যেখানে ভুল হবে সেটা আমরা অনুসরণ করব না কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি হক কথা আমাদেরকে বলবেন ততক্ষণ পর্যন্ত হক হিসাবে তার কথা মানা এটা হলো তার অনুসরণ আর যখন আমাদের চিন্তাধারা এমন হবে যে আমার মুরব্বী আমার নেতা আমাকে যা বলবে সেটা কোরআন হাদিসের পক্ষে হোক আর বিপক্ষে হোক সেটা আমি মানব সেটা হলো ব্যক্তির পূজা আজকে আমাদের অবস্থা দেখেন প্রত্যেকটা দলের মধ্যে ব্যক্তি পূজা প্রত্যেকটা দলের মধ্যে আজকে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে নিজ দলের লিডার যা বলবে কোরআন কি বলে সেটা দেখার বিষয় না হাদিস কি বলে তাও দেখার বিষয় না ইসলাম গোল্লায় যাক আমার নেতা যা বলে তাই হক সেটা আমি মানব গোটা দুনিয়ার ওলামা একের অনেক কথা বলতেছে কিন্তু আমার নেতা বলে আরেকটা আমি বলি যে আমার নেতা যা বলে তাই হক এটা হলো ব্যক্তি পূজা ওলামা একেরাম বলেন যে ব্যক্তি পূজার কারণে আজকে উন্মতের মধ্যে অনেকগুলো দল সৃষ্টি হয়ে গেছে বড় একটা কারণ এটাও ওলামা একরাম বলেন যে মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ দিনের অংশ বিশেষকে পূর্ণ দিন মনে করতে থাকা দিনের অংশ বিশেষকে পরিপূর্ণ দিন মনে করতে থাকা এটা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার একটা বড় কারণ হুজুর সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অনেকগুলো কাজ একসাথে আঞ্জাম দিছেন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের পর দিনে দিনে দিনে দিনে আমাদের মধ্যে দুর্বলতা আসতেছে এখন আমাদের অবস্থা হলো এমন আমরা এত দুর্বল যে আমাদের একার পক্ষে রসুলের সবগুলো মিশন একসাথে চালিয়ে দেওয়া সম্ভব না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আল্লাহর রসুলের প্রত্যেকটা মিশনকে দুনিয়াতে কেয়ামত পর্যন্ত বাকি রাখবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতের মধ্যে হক্কানি ওলামায় কেরামকে আহলে হকদের আহলে হকদের জামাতকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ ভাগ করে এক এক ভাগকে রসুলের এক একটা মিশনের মধ্যে লাগাই দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের বড় একটা কাজ ছিল তালিমের কাজ কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলের এই মিশনকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ওলানায় কেরামের একটা জামাতকে নির্বাচন করছেন এই ওলামায় কেরাম কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের তালিমি মিশনকে আঞ্জাম দিয়ে যাবে আর রসুলের সকল মিশনের মধ্যে সবচেয়ে বড় মিশন হলো এই তালিমি মিশন যার দ্বারা আল্লাহ রসুলের দিন তার আসল আকৃতিতে বাকি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়াতে আরেকটা কাজ করছেন সেটা হলো উন্মতের আত্মশুদ্ধির কাজ করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলের এই তাজকিয়ার মিশনটাকেও বাস্তবায়ন করবেন দুনিয়াতে এবং কেয়ামত পর্যন্ত রাখবেন ওলামায় কেরামের একটা জামাতকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কাজের জন্য লাগাই দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়াতে দাওয়াতের মিশনটা বাস্তবায়ন করছেন রসুলের এই দাওয়াতি মিশনকে দুনিয়াতে বাকি রাখার জন্য আল্লাহ পাক রব্দুল আলমিন একটা জামাতকে নির্বাচন করছেন হুজুরে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে মদিনার জীবনে একা নিজে সাতাইশটা যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করছেন সাহবাহামের প্রায় ষাটটার মতো জামাতকে বিভিন্ন যুদ্ধে পাঠাইছেন এই জন্য ইসলামের জিহাদ একটা গুরুত্বপূর্ণ কাজ রসুলের এই জিহাদি মিশনকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে কায়েম রাখার জন্য আল্লাহ ফাকরুল আলমিন একটা জামাতকে নির্বাচন করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে কেমত পর্যন্ত একটা জামাত হকের উপর জিহাদ করতেই থাকবে কোন ইনসাফগার বাদশার ইনসাফ কোন জালেম বাদশার জুলুম এই জিহাদকে বন্ধ করতে পারবে না এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের এই মিশনগুলোকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে এই মিশনগুলো চালিয়ে রাখার জন্য হক জামাতটাকে কয়েকটা ভাগ করে এক এক ভাগকে এক এক কাজে লাগাই দিছেন এখন আমাদের মধ্যে শয়তান বিভ্রান্তি সৃষ্টি করতেছে এইভাবে যে যে যেই অংশটা নিয়ে আছে শয়তান তাদেরকে বুঝাইতেছে এটাই হলো পরিপূর্ণ দিন শয়তান তাদেরকে গুমরাহ করতেছে এইভাবে যে আমি যেই অংশটা নিয়ে আসি দিনের এই অংশটাই হলো পরিপূর্ণ দিন এটার মধ্যে যারা আসবে তারাই নাজাদ পাবে যেন জান্নাতটা এদের জন্য বরাদ্দ করা এটা ইহুদিদের এই বক্তব্যের মতো ওকালাতিল ওকালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা ইহুদি এবং নাসারারা বলতো কোরআন বলে যে যারা ইহুদি তারা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না নাসারারা বলতো যারা নাসারা খ্রিস্টান তারা ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে আমি যেই মিশনে আছি এই মিশনে যারা আসবে তারাই হকের উপরে আছে তারাই জান্নাতে যাবে আর আমি যেই মিশনে আছি এই মিশনে যারা আসবে না তারা সবাই জাহান নামে যাবে হজরত মুফতি সাইদ আহমদ পালনপুরি বারাকাতুমুল আলিয়া তিনি বর্তমান দারুল দেওবন্দের শেখুল হাদিস হুজুরে উদাহরণ দিচ্ছেন একটা কুহে নোট দিয়া উন্নত দামি একটা হীরা যেই হীরাটা কোনো তুফানের মধ্যে ঝড়ের মধ্যে পরে টুকরো টুকরো হয়ে গেছে এই হীরার মূল্য অনেক বেশি কিন্তু যখন হীরাটা ভাঙ্গে কয়েকটা টুকরা হয়ে গেছে তখন এক একটা টুকরার কি আর সেই মূল্য আছে যেই মূল্য পরিপূর্ণ কুহে নূর বা হীরার ছিল কিন্তু কেউ যদি বলে এই টুকরোগুলো আলাদা এটার কোনো মূল্য নাই এটা তো ভুল প্রত্যেকটা টুকরা আলাদাভাবে মূল্যবান কিন্তু কোন একটা টুকরাকে এই কথা বলা যাবে না পুরা কোহেনুরের যে মূল্য এই একটা টুকরার সেই মূল্য পালন করে দামত বারাকাতহুল আলিয়া বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহর দিনটা এইভাবে টুকরা টুকরা হয়ে গেছে ভেঙ্গে রসুলের এক একটা টুকরা রসুলের দিনের আল্লাহর দিনের এক একটা টুকরা এক এক দল নিয়ে নিছে এখন যদি কেউ বলে এটাই পরিপূর্ণ দিন তাহলে সে গুমরাহির উপর আছে আর যদি বলে যে হ্যাঁ এটা দিনের একটা অংশ আমি নিয়ে আসি পরিপূর্ণ দিনের উপর আমি আমল করি আমি সেটাকে মানি কিন্তু দিনের সবগুলো মিশন চালিয়ে যাওয়া আমার একার পক্ষে সম্ভব না আমি দিনের একটা অংশ নিয়ে আসি তাহলে সে হকের উপর আছে তো উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার বড় একটা কারণ হলো ওলামা একরাম বলেন যে দিনের অংশ বিশেষকে পরিপূর্ণ দিন মনে করতে থাকা দিনের অংশ বিশেষ কোনো দিন পরিপূর্ণ দিন হতে পারে না দিনের অংশ বিশেষ সেটা একটা অংশ এটার আলাদা মূল্য আছে কিন্তু এটা পরিপূর্ণ দিন না তারপর আসেন ওলামা একরাম বলেন যে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার আরেকটা বড় কারণ হল একদল স্বার্থান্বেষী লোক তারা দিনকে নিজেদের দুনিয়া কামানোর মাধ্যম বানায় নিছে দিনকে তারা নিজেদের দুনিয়া কামানোর মাধ্যম বানায় নিছে এটা সুন্দর উদাহরণ আপনারা বুঝবেন এখন আপনাদের চোখের সামনে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা দিন শিখার জন্য বিভিন্ন প্রোগ্রাম দেখি বিভিন্ন প্রোগ্রামে যাই আমার আপনার জানা নাই যে এই প্রোগ্রামটা কারা করতেছেন উম্মতের সতর্ক ওলামায় কেরাম উম্মতকে সতর্ক করতেছেন যার তার প্রোগ্রামে এখন আর যাওয়া যাবে না যার তার প্রোগ্রাম এখন আর শোনা যাবে না খুদার কসম করে বলতেছি একজন দুইজন না হাজারো দালাল কাফেরদের ইহুদি নাসারাদের হাজারো দালাল আজকে টিভিতে ইসলামী প্রোগ্রাম করে ইহুদি নাসারাদের হাজারো দালাল আজকে রেডিওতে ইসলামী প্রোগ্রাম করে কাফের বেঈমান মোরতাদদের হাজারো দালাল আজকে পত্র পত্রিকায় ইসলামী কলাম লিখে একজন দুইজন না হাজারে হাজারে আপনি আর আমি যে টিভিতে দেখা দেখা প্রোগ্রাম দেখে ইসলাম শিখতেছি আপনার আমার কি জানা আছে এটা আমাদের লোক নাকি কাফেরদের দলের লোক এটা কি ইহুদিদের কোনো দালাল নাকি এটা আমাদের দলের লোক সে কি আসলে হাক্কানি কোনো আলেম নাকি সে অন্য কারো লোক সে অন্য কারো শিখানো কথাগুলো এখানে বলতেছে ওলামা একেরাম বলেন যে এমন একটা শ্রেণী কাজকে দাঁড় করায় দেওয়া হয়েছে গোটা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ফাটল ধরানোর জন্য হানাফি সাফি মালিকি আর হাম্বলি মাঝহাবের মধ্যে কিছু কিছু বিষয়ে একতলাফ আছে আমি মানি একবার না হাজারবার মানি কিন্তু আমাদের ফেকার কিতাবগুলো সাক্ষী আমাদের ফেকার কিতাবগুলো খুলেন হানাফি মাঝহাবের কিতাব খুলেন সেখানে গিয়ে দেখেন ইমাম আবু হানিফা আমিনকে আসতে বলার ব্যাপারে কি বলে ইমাম সাফি আমিন জুড়ে পড়ার ব্যাপারে কি বলে ইমাম আবু নিবা রহমতুল্লাহ আলহি বলেন হাদিসের আলোকে আমার কাছে মনে হয় আমিন আসতে বলাটাই উত্তম আমার শব্দ মনে রাখবেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন আমার কাছে যে হাদিসগুলো আসছে এই হাদিসের আলোকে আমার কাছে মনে হয় আমিন নামাজের মধ্যে আসতে বলা উত্তম ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যেই হাদিসগুলো পাইছি হাদিসের যেই মর্ম আর অর্থ আমি বুঝেছি তার আলোকে আমার কাছে মনে হয় নামাজের মধ্যে আমিন জুড়ে বলাটা উত্তম একতলাফ কতটুকু আস্তে বলা জুড়ে বলা এটা উত্তম এবং অনুত্তমের একতলাফ ইমামে আজম আবু রহমতুল্লাহ আলহী এই কথা বলেন না যে জুড়ে বলা হারাম ইমাম শাফি এই কথা বলেন না যে জুড়ে বলা ফরজ উত্তম অনুত্তম এতটুকুর মাত্র একতলাফ আজকে কাফের বেইমান ইহুদিনা সারাদের হাজারো দালাল যারা টিভিতে প্রোগ্রাম করে করে আমিন জুড়ে পড়বে নাকি আসতে পড়বে এটা দিয়ে উন্মতের মধ্যে বিশাল বড় দ্বন্দ্ব সৃষ্টি করতেছে আমিনটা জুড়ে বলবে নাকি আসতে বলবে এটা নিয়ে আজকে উন্মতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে বিভেদ সৃষ্টি করতেছে এত বড় দ্বন্দ্ব খুদ ইমামদের মধ্যে ছিল না ইমামে আজম আবু হানিফার শাফি যারা এই বিষয়ে এখতলাফ করছে তাদের মধ্যে দ্বন্দ্বটা এই পর্যায়ের ছিল না যে পর্যায়ের দ্বন্দ্বটা আমাদেরকে এখন দেখানো হইতেছে আর আপনাদেরকে আমি সাবধান করতেছি এই জন্য যে এখানেও কিছু কিছু লোক আসে যেখানে আজকে গোটা দুনিয়াতে মুসলমান বেইমান মোরতাদ হইয়া মরতেছে সেই খবর নাই কিন্তু কিছু কিছু লোক আমাদের কাছে আসে হুজুর তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে দলিলটা আমার কাছে দেন বেতেরটা এক সালামে পড়তে হবে নাকি দুই সালামে পড়তে হবে সেই দলিলটা দেন আর এই বিষয়গুলো মাঝে মধ্যে পাবলিকের সাথে তার আলোচনা করতে চায় উদ্দেশ্য হলো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা খুদার কসম করে বলতেছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি যা বলছেন সেটা হাদিসে আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলহি যা বলছেন সেটাও হাদিসে আছে এই ইখতলাফ সাহাবাহামের জামানার মধ্যে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নিজের চোখের সামনে দেখছেন সাহাবাহাম ভিন্ন ভিন্ন আমল করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কাউকে কিছু বলেন নাই এই সমস্ত শাখা প্রশাখাগত বিষয়ে এখতলাফ সাহাবাহামের জামানায় ছিল কেমন পর্যন্ত থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে এটা আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আমার উম্মতকে আল্লাহ তালা একটার উপর বাধ্য করেন নাই আমার উম্মতের জন্য সুযোগ রেখা দিয়েছেন বিভিন্ন কাজে একাধিক আমলের সুযোগ আছে যে যখন যেটা করবে কাউকে বলা যাবে না যে সে সুন্নতের খেলাফ করছে এটা উম্মতের জন্য রহমত মাঝহাব নিয়ে যারা পড়াশোনা করছে তারা জানে আজও পর্যন্ত হানাফি মাঝহের উপর আমরা যারা আমল করতেছি পরিস্থিতি কখনো এমন হয়ে যায় যে হানাফি মাঝহের এই বিষয়ে আমল করা মুশকিল শর্ত সাপেক্ষে ওলামা একরাম তখন চিন্তা করেন এখন কি করা যায় ওলামা একরাম তালাশ করে দেখেন এখন মালিকি মাঝহের মধ্যে এই বিষয়ে আরেকটু সহজ সমাধান দেওয়া আছে যেটা আমাদের সমাজের জন্য উপযোগী ওলামা একরাম তখন মালিকি মাঝহের ওই বিষয়টা নিয়ে আনেন এবং আমাদের জন্য সহজ করে দেন মালিকী এবং শাহিরা যখন দেখে যে তাদের দেশে তাদের অঞ্চলে কোন একটা বিষয়ে তাদের মাঝহের উপর আমল করা কষ্টকর উন্মতের জন্য তারা তালাশ করে দেখে যে হানাফি মাঝহে কি বললো এই ব্যাপারে এটা যার তার কাজ না ওলামায় কেরামের কাজ ওলামায় কেরাম তার সকল শর্ত সহ চিন্তা করেন তখন ওলামায় কেরাম দ্বিতীয় আর একটা অভিমত নিয়ে সেই অভিমতের উপর ফতোয়া দিয়ে দেন আর উন্মতের জন্য সেটা কাজটা সহজ হয়ে যায় তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে এই ধরনের এখতলাফ এই ধরনের মতভেদ এই ধরনের মত ভিন্নতা এটা তো রসুলের সময়ও ছিল কিয়ামত পর্যন্ত থাকবে এটা তো আমার উম্মতের জন্য এটা তো আল্লাহ রসুল বলেন এটা আমার উম্মতের জন্য রহমত তো এই এখতলাফটা কোনো এখতলাফ না কিন্তু আজকে কাফেররা আমাদেরকে এই গুলোকে এমন বড় করে দেখাইতেছে দেখেন কাফেরদের ষড়যন্ত্র বাগদাদে যখন তাতারিরা হামলা করে তো সেই হামলার কথা আপনারা জানেন কি কঠিন পরিস্থিতি বাগদাদে হয়েছে এক বর্ণনায় আছে বলা হয় যে চল্লিশ হাজার মুসলমানের মাথা একত্রিত করে তারা সেখানে শোধ নির্মাণ করছে এমন একটা কঠিন পরিস্থিতি যখন বাগদাদে হয়েছে যখন দুশ্মন বাগদাদের মেন গেটে চলে আসছে ওই সময়ে কাফেরদের ষড়যন্ত্রে মুসলমানদের মধ্যে এমন বিভেদ সৃষ্টি হয়ে গেছিল যে দুশ্মন যখন মেন গেটে দাঁড়ানো হামলা করার একেবারে চূড়ান্ত হামলার প্রস্তুতি নিয়ে নিছে তখন বাগদাদের ভিতরে দুইটা দল এখতলাফের মধ্যে ঝগড়ায় লিপ্ত যে পাথর দিয়ে এস্তেঞ্জা করা জায়েজ আছে নাকি জায়েজ নাই বলেন মাটি দিয়া কুলুক হিসাবে মাটি ব্যবহার করা তো জায়েজ এখন পাথর ব্যবহার করা জায়েজ আছে কিনা নাই এই এখতলাফ কখন করতেছে যখন দুশ্মন মাথার উপর দাঁড়ানো আজকে আমাদের অবস্থা তাই হয়েছে গোটা দুনিয়াতে আজকে মুসলমানদেরকে মাইরা শেষ করতেছে কাফেররা গোটা দুনিয়াতে আজকে মুসলমানদের উপর নির্বিচারে হামলা চালাইতেছে কিন্তু মুসলমানদের অবস্থা হলো এমন মুসলমানরা এখনো রফিয়া দেন নিয়ে একতলাফের মধ্যে লিপ্ত মুসলমানরা এখনো আমিন বিল জাহারান আমিন বিল সির নিয়ে একতলাফে লিপ্ত আর একদল লোককে তারা লাগাই দিয়েছে সমাজের মধ্যে এই একতলাফগুলো সৃষ্টি করার জন্য তো মনে রাখবেন এই শাখা প্রশাখাগত বিষয়গুলো এগুলো আমাদের মধ্যে বিভেদ হওয়ার মতো কোনো বিষয় না এগুলো সাহাবা একরামের সময় ছিল তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না এগুলো আমাদের সময়ও থাকবে যার বুঝে আসছে শর্ত হলো আপনার বুঝে আসতে হবে আপনি যদি কোরআন হাদিস থেকে নিজে না বোঝেন তাহলে আরেকজনের অনুসরণ করাটাই আপনার জন্য নিরাপদ আর যদি আপনি আসলেই বুঝেন বাংলা তর্জমা পেরা না ইংরেজি তর্জমা পেরা না কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান যদি আসলেই আপনার কাছে থাকে আপনি যদি আসলে দুইটা তিনটা হাদিসকে সামনে রেখে ফাইসালা করার মতো যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনুমতি আছে আপনি যে কোনো একটা হাদিসের উপর আমল করতে পারেন কিন্তু আমরা যারা এত যোগ্য না আমরা ইমামে আজম আবু হানিফার অনুসরণ করি ইমামে শাফিকে আমরা গালমন্দ করি না মালিক এবং হাম্বল হাম্বল আহমদ ইবনে হাম্বলকে আমরা গালমন্দ করি না আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী একজনকে আমরা মেনে নিছি তার কথা অনুযায়ী আমরা চলতেছি তিনি হাদিসের যে ব্যাখ্যা আমাদেরকে জানায় গেছেন আমরা সেই ব্যাখ্যা মানতেছি আমল হাদিসের উপর কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটা তো একজন শিক্ষক আমাকে শিখাইতে হবে এই হাদিসের ব্যাখ্যা আমাদেরকে ইমামে আজম দিয়ে গেছেন ওই ব্যাখ্যা অনুযায়ী আমরা হাদিসের উপর আমল করতেছি তো এই বিষয়গুলো উম্মতের মধ্যে ফাটল ধরার মতো একতলাফ করার মতো উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করার মতো কোনো বিষয় না এগুলো নিয়ে যারা বিভেদ সৃষ্টি করবে মনে রাখবেন এটা হলো কাফেরদের ষড়যন্ত্র হ্যাঁ একতলাফের বিষয় কোনটা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে বনি ইসরায়েল বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে আর এর মধ্যে সবগুলো জাহান নামে যাবে একটা দল ব্যতীত সেই দলটা কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে আমি এবং আমার সাহাবিদের আদর্শের উপর যারা আছে সেই দলটাই হলো না নাজিয়া সেই দলটাই হলো মুক্তিপ্রাপ্ত দল সেই দলটা একমাত্র আল্লাহর দরবারে নাজাদ পাবে আর বাকি সবগুলো জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম এখানে বলেন নাই যে গায়রা মোকাল্লিদ যারা বা আহলে হাদিস যারা এরা নাজাদ পাবে আল্লাহ রসুল নাম নিয়ে বলেন নাই কাদিয়ানিরা নাজাদ পাবে আল্লাহ রসুল এটা বলেন নাই আহমদিয়া জামাত নাজাদ পাবে এই নাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন নাই আল্লাহ রসুল বলতেছেন আমার এবং আমার সাহাবিদের আদর্শের উপর যারা থাকবে তারা নাজাদ পাবে এইবার দুনিয়াতে এই আদর্শের লোকগুলো যে কোনো নামে থাকুক তারাই নাজাদ পাবে আর এছাড়া এখন নতুন নতুন সুন্দর সুন্দর নাম নিয়ে যে দলগুলো আমাদের সমাজে আসছে কোরআন বলে যে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম এই নামগুলো তো তোমরা এবং তোমাদের বাপ দাদার বানানো নাম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান এই নামের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই এই নামের ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল নেই তোমরা এবং তোমাদের বাপ দাদাদের বানানো নাম তোমরা যদি এই নাম এত সুন্দর নাম দিয়া দাও যে আহমদিয়া জামা আর রসুলের আদর্শের উপর না থাকো তাহলে তোমরাও নাজাত পাবে না সাহাবিদের আদর্শের উপর না থাকলে তোমরাও নাজাত পাবে না তোমরা যদি আহলে সুন্নতল জামাতের নামটাও ব্যবহার করো কিন্তু আহলে সুন্নতল জামাতের আদর্শ তোমাদের মধ্যে না থাকে তাহলে তোমরাও নাজাত পাবে না তোমরা যদি আরো সুন্দর কোনো নাম ব্যবহার করো আর এই নামটা তোমাদের দেওয়া তোমরা তোমাদের মধ্যে সেই আদর্শ না থাকলে তোমরাও নাজাত পাবে না এই জন্য এটাও মনে রাখবেন এই নামগুলো যত নামে যত দল আছে এই সবগুলো নাম আমাদের বানানো আমরা অমুক পীরের অনুসারী অমুক দলের অনুসারী কাদিরিয়া সাবিরিয়া চিস্তিয়া কোন নামের ব্যাপারে বলা হয় না যে এই দলগুলো নাজাদ পাবে এই জন্য মহতারাম হাজিরিন এই বিষয়গুলো আমাদের খুব বোঝা দরকার আজকে উম্মতের মধ্যে হাজারো দল হয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রসুল এবং সাহাবাহামের আদর্শের উপর যারা আছে তাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা নাজাদ পাবো আর এর বাহিরে যত সুন্দর নাম নিয়ে আমাদের কাছে আসুক তাদের অনুসরণ করলে আমাদের জন্য গুমরাহি ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নত পড়েন নাই তারা কাছে সুন্নত পড়েন